BPS answer अजीना BPS answer पाप मुझे याद है रे मौला पाप मुझे याद पाप मुझे याद रे मौला पाप मुझे याद पाप मुझे याद है रे मौला पाप मुझे याद पाप मुझे याद रे मौला पाप मुझे याद পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে কত কষ্ট করে সারা মাস রোজা রেখে আজকে বান্দা দু হাত তুলে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে দে অন্তরেতে মৌলা দে রহমত ঠাইলা দে নে বিনিময়ে কাইরা নে সবই কাইরা নে দে অন্তরেতে মৌলা দে রহমত ঠাইলা দে নে বিনিময়ে কাইরা নে সব কাইরা নে দে অন্তরে তে মৌলা দে রহমত ঢাইলা দে নে বিনিময়ে কাইরা নে সব কাইরা নে কত কষ্ট করে সারা মাস রোজা রেখে আজকে বান্দা দু হাত তুলে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে মাওলা পাপ মুছিয়া দে দেরি দয়ু জার করে দে বসতে ভালো দে নে বিনিময়ে আমায় নে আপন করে নে দেরি দয়ুজার করে দে বাসতে ভালো দে নে বিনিময়ে আমায় নে আপন করে নে দেরি দয়ুজার করে দে বাসতে ভালো দে নে বিনিময়ে আমায় নে আপন করে নে কত কষ্ট করে সারা মাস রোজা রেখে আজকে বান্দা দু হাত তুলে পাপ মুছিয়া দেয় পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে পাপ মুছিয়া দে রে মাওলা পাপ মুছিয়া দে কত কষ্ট করে সারা মাস রোজা রেখে আজকে বান্দা দু হাত তুলে पाप मुछिया दे रे मौला पाप मुछिया दे पाप मुछिया दे रे मौला पाप मुछिया दे पाप मुछिया दे रे मौला पाप मुछिया दे पाप मुछिया दे रे मौला पाप मुछिया दे पाप मुझे याद है मौला पाप मुझे याद है বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় বিপিএস প্রি ক্যাডেট মাদ্রাসা চাঁদপুর রেলগেট লাকসাম কুমিল্লা সৌজন্যে রিদম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com अथवा zero one eight two nine two three one two zero one